ক্ষমতার দোহাই দিয়ে ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় যাদব শান ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভালো করে টেনে দিও ওদের দুটি কান ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় যাদব শান ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভোটের সময় সবই বুঝে ক্ষমতার গদি খুঁজে ভোটের সময় সবই বুঝে ক্ষমতার গদি খুঁজে ভোটের পরে হয় বিলি শয়তান রে ভোটের পরে হয় বিলি শয়তান না হলে নীতির বদল চলবে এই গন্ডগোল না হলে নীতির বদল চলবে এই গন্ডগোল নাইরে জাতির পরিত্রাণ ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভালো করে টেনে দিও ওদের দুটি কান ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় দোষান ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান বিসমিল্লা মুখে বলে মদের দামটা কমাই দিলে বিসমিল্লা মুখে বলে মদের দামটা কমাই দিলে আছে আরো অনেক প্রমাণ বন্ধুরে আছে আরো অনেক প্রমাণ ক্ষমতার চেয়ার পাইয়াম দুর্নীতির জাল পাতিয়া ক্ষমতার চেয়ার পাইয়া দুর্নীতির জাল পাতিয়া দেখায় যে সাধুর ধান ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভালো করে টেনে দিও ওদের দুটি কান ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখা যাদব ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান

বিদেশিরা ওদের ঠোঁটে রাখতে চায় রে দাদার মান ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভালো করে টেনে দিও ওদের দুটি কান ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখা আদব ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখা আদব ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান This track is downloaded from BDLove24.com.